মোবাইলর কারণে মিসামত হিকিসে আজ খালকুর ফুয়াইনার ফুড়িনতে মোবাইলর কারণে মিসামত হিকিসে আজ খালকুর ফুয়াইনার ফুড়িনতে আসে হে বাদেশ্বর ফোনে হয় বটেশ্বর আসে হে বাদেশ্বর ফোনে বিমানবন্দর লেফটিনো বয়াফ চাইনিজ হোটেলে মোবাইলর কারণে মিসামত হি কিসে আজ খালকুর ফুয়াইনার ফুড়িনতে মোবাইলর কারণে মিসামত হি কিসে আজ খালকুর ফুয়াইনার ফুড়িনতে ঘন্টায় ঘন্টায় সিম কার্ড ফাল্টায় লগে বদলায় তার নামটা একটা দুইটার কারবার নাই বাই এক ডরজন তার প্রেমিকা ঘন্টায় ঘন্টায় সিম কার্ড ফাল্টায় লগে বদলায় তার নামটা একটা দুইটার কারবার নাই ভাই এক ডরজন তার প্রেমিকা খারে তোয়া খার লগে মাতি তো খারে তোয়া খার লগে মাতি তো ও চিন্তায় সারা রাত খাটাইছে মোবাইলর কারণে বিসামাত হিকিছে আজ খাইল কুর ফুয়াইনার ফুড়িনতে মোবাইলর কারণে মিসামাত হি কিসে আজ খাইল কুরফু আইনার ফুড়িনতে ফুয়ায়ে ফুয়ার লগে প্রেম খোরে সিকন গলায় মাতিয়া ফ্লেক্সি লোড দেও ওতা দেও হতা দেও ফরর ফুয়ারে খায় ঠগিয়া ফুয়ায় ফুয়ার লগে প্রেম খরে সিকন গলায় মাতিয়া ফ্লেক্সি লোড দেও ওতা দেও হতা দেও ফরর ফুয়ারে খায় ঠগিয়া তাই নওয়ালা খান ফুড়িন তোর গলা খান তাই নওয়ালা খান ফুড়িন তোর গলা খান শুনিয়াও মাতর সুপ পালাইছে মোবাইলর কারণে বিসামাত হিকিছে আজ খাইল কুর ফুয়াইনার ফুড়িনতে মোবাইলর কারণে বিসামাত হিকিছে আজ খাইল কুর ফুয়াইনার ফুড়িনতে হকল ফুয়াইন ফুড়িন খারাপ নাই আর হকল বালাও নাই এখন দেখবাই প্রায় ফুড়িন তোর লগে মোবাইল পাওয়া যায় হকল ফুয়াইন ফুড়িন খারাপ নাই আর হকল বালাও নাই এখন দেখবাই প্রায় ফুরিন তোর লগে ও মোবাইল ফাওয়া যায় সালম বোয়ায়া ফোন গফ লাগছে সালম বোয়ায়া ফোন গফ লাগছে সালম জ্বলি যায় মা তোর দুন্দে মোবাইলর কারণে মিসামত হি কিসে আজ খাইল কুরফু আইনার ফুরিনতে মোবাইলর কারণে বাটফারি কিসে আজ খাইল কুর ফুয়াইনার ফুড়িনতে ফুড়িয়ে ফোন করে মার সামনে জি কাইলে কয় আমার বান্ধবী প্রেমিকে জি কায় খার মাত না যায় কয় বুঝতে নাই আমার এক বাবি পুড়িয়ে ফোন করে মার সামনে জিকাইলে কয় আমার বান্ধবী প্রেমিককে জিকায় খার মাত হু না যায় কয় চিন্তায় নাই আমার ভাবি মোবাইল দি ফোন করি খালি টাউট ফারি মোবাইল দি ফোন করি খালি টাউট ফারি জানি না কি তা হইব ভবিষ্যতে মোবাইলর কারণে মিসামাত হিকিছে আজ খাইল কুর ফুয়াইনার ফুড়িনতে মোবাইলর কারণে বাটফারি হিকিছে আজ খাইল কুর ফুয়াইনার ফুড়িনতে আসে হে বাদেশ্বর ফোনে বন্দর আসে হে বাদেশ্বর ফোনে হয় বটেশ্বর লেফটিনো বয়া চাইনিজ হোটেলে মোবাইলর কারণে মিসামাত হি কিসে আজ খাইলকুর ফুয়াইনার ফুড়িনতে মোবাইলর কারণে বাটফারিহি কিসে আজ খাল কুরফু আইনার ফুরিনতে মোবাইলর কারণে মিসামত হি কিসে আজ খাল কুরফু আইনার ফুরিনতে মোবাইলর কারণে বাটফারিহি কিসে আজ খাল কুরফু আইনার ফুরিনতে